السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال الصالحة شماني تدار سكستا সকলকে আজকে আমাদের এই আয়োজনে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে শাবান মাস শুরু হয়েছে এই শাবান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস এবং এর কিছুদিন পরেই চলে আসছে মহিমান্বিত মাহে রমজান রমদানুল মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত মুবারক একটি মাস এই মাসে সত্যিকার অর্থে যদি আমরা পরিপূর্ণ উপকৃত হতে চাই এবং এই রমজানকে যদি আমরা সত্যিকার অর্থে ইস্তেগলাল করতে চাই ভালোভাবে এই রমজানে আমরা আমলগুলো করতে চাই তাহলে শুরু থেকেই আমাদেরকে প্রস্তুত হতে হবে আমাদের আসলাফ এবং পূর্বসূরি আলমা একরাম তারা এই রমজান মাসকে গ্রহণ করার জন্য এবং রমজান মাসে পুরোপুরি উপকৃত হওয়ার জন্য তারা অনেক পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন আসুন আজকে আমরা আমাদের এই আলোচনায় জেনে নিই আমরা কিভাবে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করব আমরা এই রমজানের জন্য এবং মহিমান্বিত মাহে রমজানের জন্য প্রস্তুতিকল্পে সর্বপ্রথম যে কাজটি করতে পারি আমরা আল্লাহ আব্বুল আলমিনের কাছে দোয়া করব রসুল করিম সাল আলী ওসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে আমাদের দোয়া করতে হবে রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ বারিক লানা ফি রজাব শাহবান না রমদান হে আল্লাহ তুমি আমাদেরকে এই রজব এবং শাহবান মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান পর্যন্ত পৌঁছার জন্য রসুল করিম সাল আলী ওসাল্লাম দোয়া করেছেন আমরাও রমজান পাওয়ার প্রত্যাশায় এখন থেকেই আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করতে পারি আল ফদল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আসলাফদের মধ্যে كانوا يدعون الله تبارك وتعالى ستة أشهر أن يبلغهم رمضان আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় সেজন্য তারা ছয় মাস ভরে দোয়া করতেন আর এরপর আবার ছয় মাস তারা দোয়া করতেন যেন আনিয়া তাকাব্বাল মিনহুম তাদের আমলগুলো যেন আল্লাহ রব্বুল আলমিন কবুল করে দেয় এজন্য আমাদের রমজানের প্রস্তুতি হিসেবে সর্বপ্রথম কাজ হচ্ছে রমজান প্রাপ্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করা রমজান মাসের প্রস্তুতি কল্পে আমরা আরেকটি কাজ করতে পারি সেটি হচ্ছে রাসুল করিম সাল আলী ওসাল্লাম আমাদের শিখিয়েছেন শাহবান মাসের পুরোপুরি গণনা করা রাসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন সুমুলির ইয়াতিহি ও আফতির উলির ইয়াতিহি এই যে তিরিশ দিন গণনা করার কথা কিংবা তিরিশ দিন পরিপূর্ণ করার কথা এটা আমরা কিভাবে জানব যদি আমরা গণনা না করি এবং এই রমজানের চাঁদ দেখা শাহবানের চাঁদ দেখার ব্যাপারে সতর্কতা গ্রহণ না করি তো সেই জন্য রমজানের প্রস্তুতি কল্পে রমজানের প্রস্তুতির জন্য আমাদের এই শাহবান মাসের গণনা করা এবং শাহবানে কতদিন হচ্ছে কখন চাঁদ উঠছে এ ব্যাপারে একটু সতর্ক থাকা রমজানের একটি বিশেষ প্রস্তুতি সেই সাথে আমরা রমজানের প্রস্তুতির জন্য শাহবান মাসে চেষ্টা করতে পারি অধিক পরিমাণে রোজা রাখার জন্য রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন এবং এই মাসে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম রোজা রাখার ব্যাপারেও উদ্বুদ্ধ করেছেন যেহেতু এই মাসটি হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে শাবান মাসটি দুটি মাস বরকতপূর্ণ মাস এবং হারাম বা সম্মানিত মাসের মাঝে পড়ে যাওয়ার কারণে মানুষ এই মাসটিতে অনেকটা গাফিল হয়ে যায় কিংবা এ ব্যাপারে অসচেতন হয়ে যায় তো এই অসচেতন যেন না হয় এবং এই মাসে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুরফাউল আমাল আল্লাহ আল্লাহর কাছে মানুষের আমলগুলো উঠে যায় এবং তার কাছে গণনা করা হয় কিংবা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমলগুলো পাঠানো হয় তো রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন ও আমি চাই যে আমার আমলগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন যায় আমি রোজা অবস্থায় সিয়াম অবস্থায় তো সেই জন্য রমজানের প্রস্তুতির জন্য আমরা শাহবান মাসে অধিক পরিমাণে রোজাও রাখতে পারি রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কথা আয়সারদি আল্লাহ তালান এভাবে বলেছেন যে তিনি শাহবান মাসে এমনভাবে রোজা রাখতেন রাখতেন যে কয়েকদিন ছাড়া তিনি পুরো শাহবান রোজা রাখতেন এই বিষয়টি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো যে রাসুল করিম সাল আলী ওসাল্লাম রমজানের জন্য কতটা প্রস্তুতি গ্রহণ করেছেন এই শাহবান মাস রমজানের প্রস্তুতি হিসেবে আমরা রমজানের এক দুদিন পূর্বে রোজা রাখা বন্ধ করে দেব রসুল করিম সাল আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন লা তুকদ্দিমু রমাদান বিসৌম ইয়ৌমিন ওলা ইয়ৌমাইন যদি কেউ সবসময় রোজা রেখে অভ্যস্ত হয়ে থাকে এবং তার অভ্যাস হয়ে থাকে সবসময় রোজা রাখা বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার যদি কেউ রোজা রেখে থাকেন এবং সেদিন যদি রমজানের আগে হয়ে থাকে তাহলে সে ব্যক্তি রোজা রাখতে পারেন অন্যথায় রমজানের আগে এক দুদিন রোজা না রাখার কথা রাসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন এবং সেটাও রমজানের প্রস্তুতির জন্য এবং রমজানের প্রথম দিনই যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে সিয়াম পালন করতে পারি সেজন্য অতএব আমরা এই রমজানের এক দুদিন পূর্ব থেকে রোজা বন্ধ করে দেব রমজানের চাঁদ যখন উদিত হবে এই মহিমান্বিত মাস যখন আমাদের সামনে চলে আসবে আমরা আবার নতুন উদ্যমে রোজা রাখতে শুরু করব তেমনিভাবে রমজানের প্রস্তুতির জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করব রমজান আমরা কিভাবে কাটাবো পরিবারে রমজান কিভাবে চলবে আমরা রমজানের জন্য কি কি কাজ করতে পারি কিভাবে মানুষকে দান সৎকা করতে পারি কিভাবে রমজানের প্রতিটি মুহূর্ত থেকে এত চমৎকার এবং এত গুরুত্বপূর্ণ সময় এবং এত মর্যাদাপূর্ণ সময় এই সময়টা যেন অবহেলায় এবং যে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় সেজন্য আমরা শুরু থেকে পরিকল্পনা গ্রহণ করব এবং এই পরিকল্পনার মাধ্যমে আশা করি আমরা প্রতিটি ক্ষণ প্রতিটি সময় থেকে পরিপূর্ণ উপকৃত ইনশাল্লাহ হতে পারব সেই সাথে রমজানুল মুবারক এ সময়ের নির্দিষ্ট আহকাম নির্দিষ্ট বিষয় এবং অসংখ্য বিষয় রয়েছে যেগুলো আমরা জানি না রমজানের আগেই রজব মাস কিংবা এই যে শাহবান শুরু হয়েছে এই শাহবান মাসে আমরা সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতে পারি আহকামে রমাদন আদাবে রমাদন এই বিষয়গুলো সম্পর্কে বিভিন্ন কিতাব রয়েছে সেগুলো দেখে আমরা পড়তে পারি এবং এ ব্যাপারে নিজেরা সচেতন হতে পারি কোন বিষয়গুলোর মাধ্যমে রোজা ভঙ্গ হয়ে যায় কোন বিষয়গুলোর মাধ্যমে বেশি উপকৃত হওয়া যায় এবং কখনো কোনো সমস্যা হলে কাকে আমরা জিজ্ঞেস করতে পারি কিংবা আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এর উত্তরটা আমি কিভাবে দিতে পারি এ ব্যাপারে একটি বিশেষ প্রস্তুতি এখন থেকে গ্রহণ করা সেই সাথে পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকেও রমজানের মাসাইলগুলো রমজানের আহকামগুলো এবং রমজানে কি কি করতে হবে সে বিষয়গুলো সম্পর্কে জানানো এটাও একটি রমজানের বিশেষ প্রস্তুতি আমরা এর মাধ্যমেও রমজানের জন্য প্রস্তুত হতে পারি রমজানে পরিপূর্ণ উপকৃত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি রমজান মাস হচ্ছে কোরআনের মাস শাহরু রমাদান ফিহিল কোরআন এই মাসে কোরআনে করিম অবতীর্ণ হয়েছে এবং রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবে ইকরাম তাবেইন এবং আমাদের পূর্বসূরি আসলাফরা যারা আছেন তারা সকলেই এ মাসে কোরআনে করিম অধিক পরিমাণে তেলাওয়াত করেছেন কোরআনের খতম করেছেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের অনেকেই আমরা কোরআনে করিম তিলাওয়াত করতে জানি না কিংবা কোরআনে করিম পড়তে জানি না আর সেজন্য রমজানে আমাদের কোরআন খতম করারও সুযোগ হয় না আবার রমজানে আমরা খুব ভালোভাবে এই কোরআনে কারিম তিলাওয়াত করতে পারি না রমজানের প্রস্তুতি হিসেবে আমরা এখন থেকেই কোরআনে কারিম তিলাওয়াত করা শিখে নিতে পারি আমাদের আশপাশে যারা আছেন আহিম্মা একরাম ওলামা একরাম যারা আছেন তাদের কাছে গিয়ে আমরা সুন্দর করে কোরআনে সাথে কোরআনে শিখে নিতে চেষ্টা করব অনেক মাধ্যম এখন রয়েছে বিভিন্ন মসজিদে নুরানি শিক্ষার মাধ্যমে কোরআন করিম শেখানো হচ্ছে আমি কেন এই সময়টাতে এই বিষয়গুলো শিখে নিচ্ছি না আমি রমজান যখন আসছে তখন একটি হতভাগার মতো আমি রমজানে বঞ্চিত হয়ে যাচ্ছি রমজানে আমি কোরআন করিম তিলাওয়াতের মতো এই মহা মূল্যবান একটি আয়োজন থেকে মহামূল্যবান একটি স্বভাব থেকে আমি বঞ্চিত হয়ে যাচ্ছি আমি রমজানে যেন এ ধরনের অবস্থান থেকে বঞ্চিত না হই আমার এই বিশাল একটি আমল যেন ছুটে না যায় এজন্য রজব থেকে শাহবান থেকে এমনকি আরো আগে থেকে আমরা সকলেই চেষ্টা করি যেন কোরআনে কারিম বিশুদ্ধভাবে শিখে নিতে পারি এবং এই কোরআনের মাসে অধিক পরিমাণে কোরআনে কারিম তিলাওয়াত করতে পারি রমজানের প্রস্তুতি হিসেবে আমাদের একটি অন্যতম প্রস্তুতি হচ্ছে সামাজিক প্রস্তুতি রসুল করিম সাল আলী ওসাল্লাম রমজানের প্রস্তুতি হিসেবে সাহবা একরামদেরকে উদ্বুদ্ধ করতেন তাদেরকে জানাতেন যে রমজান আসছে কাদ জা আকুম শাহরু রমাদান কাদ জা আকুম শাহরু মুবারক এ ধরনের অসংখ্য এ রসুল করিম সাল আলী রমজানের আগমন বার্তা দিয়েছেন এই বার্তার মাধ্যমে আসলে তিনি সকলকে প্রস্তুত করেছেন আমরাও আমাদের আশপাশে সমাজের প্রতিটি সদস্যকে সমাজের মানুষগুলোকে আমরা প্রস্তুত করতে পারি এবং নিজেরাও প্রস্তুত হতে পারি বিশেষ করে আমাদের আশপাশে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে রমজানে যেন তারা অহেতুক মূল্য বৃদ্ধি না করে পণ্য সংকট যেন কৃত্রিম সংকট তৈরি না করে সেভাবে তাদেরকে বোঝানো এবং সেই সাথে তরুণরা রয়েছে তাদেরকে রমজানে রোজা রাখা রমজানের পবিত্রতা রক্ষা করা এবং এই জাতীয় আরো অন্যান্য কাজে সমাজের প্রতিটি সদস্যকে আগ্রহী করে তোলা তাদেরকে প্রস্তুত করে তোলা এটাও আমাদের একটি কার্যক্রম হতে পারে এবং এটি একটি দাওয়াতি কার্যক্রম এর মাধ্যমে আমি দাওয়াতি ইল্লাহর যেই ফজিলত রয়েছে যেই মহত্ব রয়েছে যেই স্বভাবগুলো রয়েছে আমি কিন্তু সমাজকে প্রস্তুত করার মাধ্যমে সেই ফজিলত এবং সেই স্বভাবগুলো পেতে পারি অতএব আমরা চেষ্টা করব নিজে প্রস্তুত হওয়ার সাথে সাথে আমাদের আশপাশের যারা আছে আমাদের প্রতিবেশী যারা আছে সমাজের সদস্যরা যারা আছে তাদেরকে প্রস্তুত করতে চেষ্টা করব সেই সাথে রমজানের প্রস্তুতির জন্য একটি অন্যতম প্রস্তুতি হচ্ছে অর্থনৈতিক প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতিটা হচ্ছে যে যারা দানশীল কিংবা যাদের অর্থকরী রয়েছে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অর্থ দিয়েছেন মাল সম্পদ দিয়েছেন তারা তো তারা আল্লাহ রব্বুল আলমিনের পথে রমজানে দান করবে এবং রমজানে দান সদকা করার একটি বিশেষ ফজিলত রয়েছে কিন্তু যাদের সাধ্যে নেই কিংবা যাদের দারিদ্রতা রয়েছে কিংবা যাদের অর্থকরী কম রয়েছে তারা যেন রমজানে এই বিশাল এবং মহান একটি আমল থেকে বঞ্চিত না হয়ে যায় সেজন্য শুরু থেকেই কিংবা রমজানের অনেক আগে থেকেই একটু একটু করে যদি আমরা কিছু অর্থ জমিয়ে রাখি এবং সেটা রমজানে দিতে চেষ্টা করি আশা করি আমরা রমজানে দানের যেই স্বভাব রমজানে সদকার যেই স্বভাব এবং রসুল করিম সাল আলী হাসাল্লামের যে বিশাল এক সুন্নত এই সুন্নতটি আমরা আমল করতে পারবো এই জন্য অর্থনৈতিক প্রস্তুতি এমনকি রমজানে আমাদের খরচের পরিমাণ কিংবা রমজানে আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা বেড়ে যায় ইফতারের জন্য সাহরির জন্য এবং বিভিন্ন ধরনের খাদ্যের জন্য হতে পারে কিংবা বিভিন্ন ধরনের কার্যক্রমের জন্য এমনকি অন্যকে ইফতার করানোর জন্য কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয় আমরা যদি এই সুযোগটিকে কাজে লাগানোর জন্য অনেক আগে থেকে কিছু টাকা কিছু অর্থ জমিয়ে রাখি এবং চিন্তা করি যে রমজানে অন্যকে ইফতার করানোর তো বিশাল স্বভাব রয়েছে আমিও কিছু কিছু করে জমিয়ে রেখে রমজান আসলে মানুষকে ইফতারি করাবো এ ধরনের একটা অর্থনৈতিক পরিকল্পনাও কিন্তু আমরা রমজানের প্রস্তুতি হিসেবে নিতে পারি সম্মানিত দর্শক মন্ডলী রমজান আমাদের পাপ পঙ্কিলতা আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে নতুনভাবে আলোকিত একটি জীবন গড়ার একটি মহান ক্ষণ মহান সময় আসছে আমরা এর জন্য আসুন সকলে প্রস্তুতি গ্রহণ করি এবং এই রমজানকে আমরা সাদর আমন্ত্রণের মাধ্যমে আমরা এই রমজানকে সুন্দরভাবে গ্রহণ করতে চেষ্টা করি আর কিছুদিন পরে শুরু হচ্ছে রমজান এই রমজানে আমরা সকলেই আমাদের পাপ পঙ্কিলতা আমাদের গুণাহ এবং আমাদের ভিতরের যেই খারাপ অবস্থাগুলো রয়েছে সেগুলো ধুয়ে মুছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া চেয়ে আমরা সকলেই নতুন একটা আলোকিত জীবন গড়তে একটি সফল জীবন গড়তে একজন মোমিন আদর্শ মোমিনের মতো এক জীবন গড়তে চেষ্টা করব সেজন্যই আমাদের এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা একান্ত কর্তব্য আসুন আমরা সকলেই রমজানের জন্য প্রস্তুত হই এবং পরিপূর্ণভাবে রমজান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু